জানতে চেয়েছিলেন শায়েখ আপনার কাছে কি এমন কারো গল্প ঘটনা জানা আছে যেই ব্যক্তি পিতামাতার আনুগত্যের ফল তার মৃত্যুর সময়ে প্রকাশ পেয়েছিল এরপর শায়েখ আব্বাস বাতাউই রাহিমাউল্লাহ যিনি দীর্ঘ তিরিশ বছর ধরে মৃত ব্যক্তিদের লাশ গোসল দিয়েছেন অনেক অভিজ্ঞতা যার আছে তিনি বলতে শুরু করেন তিনি বলেন এমন এক ভাইয়ের গল্প আমার জানা আছে যে গল্পের মাধ্যমে যেই ঘটনার মাধ্যমে বহু মানুষ প্রভাবিত হয়েছে এই ঘটনা বর্ণনা করার পর বহু যুবক শাইখের সাথে যোগাযোগ করেছে এবং যারা এর আগে পিতামাতার প্রতি উদাসীন ছিল পিতামাতার খেদমত করতো না তাদের অবাধ্য ছিল তারা সেই যুবকের ঘটনা শোনার পরে পিতামাতার প্রতি অনুগত হয়ে যায় এবং সবসময় পিতামাতার খেদমত করার চেষ্টা চালিয়ে যায় শাইখ বলেন এই গল্প যেই ব্যক্তির অর্থাৎ যিনি মৃত ব্যক্তি তার ভাই একদিন আমার কর্মস্থলে আমার অফিসে এলেন এবং বললেন শায়েখ আমার এক ভাই আছে যিনি সৌদি আরবের বাইরে অন্য একটি আরব দেশে মৃত্যুবরণ করেছেন আমরা তাকে সেখান থেকে এখানে নিয়ে আসব এবং আমরা চাই আগামীকাল তাকে দাফন করা হবে এবং লাশ গোসল দেওয়া থেকে শুরু করে সার্বিক কার্যক্রম এবং সবশেষে তাকে মক্কায় দাফন করার কাজে আপনি আমাদের সাথে থাকবেন শায়েক বলেন এই ঘটনা ছিল হজের মৌসুমে তখন ছিল জিলহজ মাসের পঞ্চম তারিখ সেই সময় স্বাভাবিকভাবেই দুনিয়ার সমস্ত জায়গা থেকে সারা পৃথিবী থেকে হাজিরা মক্কায় এসেছে মক্কা তখন খুবই ব্যস্ত কাজী শায়েক তাদেরকে বললেন এরকম একটি অবস্থায় মক্কায় দাফন করার কাজ তো খুবই কঠিন দাফনের অনুমতি নেওয়া ততটা কঠিন নয় কিন্তু এত বিশাল সংখ্যক হাজিদের মাঝে এই দাফন কাজ করা এটা খুবই কঠিন প্রায় অসম্ভব একটি বিষয় জবাবে সেই মৃত ব্যক্তির ভাই বললেন শায়েখ আপনিও আল্লাহর উপরে ভরসা করুন আমরাও আল্লাহর উপরে ভরসা করি চেষ্টা করে দেখি কাজেই পরের দিন শায়েক অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন এবং এয়ারপোর্টের আন্তর্জাতিক শিপিং বিভাগে যারা সৌদি আরবের বাইরে মৃত্যুবরণ করে তাদের মৃতদেহ তাদের লাশগুলো সেখানে পাঠানো হয় কাজে শায়েক সেখানে গেলেন এবং এয়ারপোর্টের অ্যাম্বুলেন্সে সেই যুবক তার ভাইয়ের মৃতদেহ রিসিভ করলেন এরপর তারা সবাই অ্যাম্বুলেন্সে উঠলেন এবং গাড়ি নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিলেন যেখানে সেই মৃত ব্যক্তির পরিবার বসবাস করত তারা সেই বাড়িতে গিয়ে পৌঁছালেন সেই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য একটি টেবিলের উপরে রাখা হলো যেখানে লাশ গোসল দেওয়া হয় শায়েক বলছেন যে সেই যুবক এত বিশাল আকৃতির ছিল যে তার দুই হাত এবং পা লাশ ধোয়ার সেই টেবিলের বাইরে চলে যাচ্ছিল কিন্তু এরপরেও তাকে গোসল দেওয়ার কাজটি খুবই সহজ ছিল শায়েক একাই সেই কাজ করে ফেলেন তাকে গোসল দেওয়া এবং তাকে প্রস্তুত করার সকল কাজ শেষ করার পর শায়েক তাকে বাইরের ঘরে রেখে আসেন এমন সময় সেই যুবকের মৃতদেহ যারা বহন করে নিয়ে এসেছিল যারা প্লেনে ছিল তারা সেখানে এলো এবং এসে বলল শায়েখ আমরা প্রস্তুত শায়েখ জিজ্ঞাসা করলেন কিসের জন্য প্রস্তুত তারা বলল যে আমরা তাকে গোসল দেওয়ার কাজে আপনাকে সাহায্য করতে প্রস্তুত শায়েক আব্বাস বললেন তার গোসল শেষ আমি তাকে প্রস্তুত করে পাশের রুমে রেখে এসেছি এই কথা শুনে তারা খুব অবাক হলো এরপর বলল ঠিক আছে যেহেতু সব কিছু প্রস্তুত তাহলে চলুন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই শায়েখ তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলেন এই হজের মৌসুমে জিলহজ মাসের পঞ্চম তারিখ এই সময়ে মক্কায় কিন্তু অনেক মানুষের ভিড় থাকবে অনেক হাজির সমাগম থাকবে জবাবে তারা সবাই বললেন আমরা আল্লাহর উপরে ভরসা করলাম এমন সময় সেই মৃত ব্যক্তির ভাই সে শায়েখকে বললেন শায়েখ আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ আমাদের আব্বার কাছে নিয়ে যেতে চাই আমরা আব্বাকে জানিয়েছিলাম সে মারা গেছে এবং তাকে আমরা মক্কায় কবর দেওয়ার চেষ্টা করব আর যেহেতু এখনও কিছু সময় আছে কাজে আমরা অপেক্ষা করি আব্বা আসুক যেন তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখতে পারেন শেষ বিদায় জানাতে পারেন এবং একই সাথে আমাদের এই মৃত ভাই তাকেও আমরা পিতামাতার কাছ থেকে শেষ বিদায় জানিয়ে নেব তো এরপর তাকে নিয়ে সেই ভিলা বাড়ি সেখানে সাহেব গেলেন বাড়ির গেটে পৌঁছালেন তখন ভাইয়েরা বলল তাকে গাড়িতেই রাখুন আমরা আমাদের আব্বাকে ডেকে নিয়ে আসছি যাতে তিনি নিজেই এসে শেষ দেখা এবং শেষ বিদায় জানাতে পারেন কাজেই সেই লাশ অ্যাম্বুলেন্সেই রয়ে গেল দরজা খুলে দেওয়া হলো এমন সময় তাদের পিতাকে সেখানে নিয়ে আসা হলো শায়েক দেখলেন তাদের পিতা খুব একটা বয়স্ক ব্যক্তি নন কিন্তু সেরকম একটি পরিস্থিতিতে নিজের ছেলের মৃতদেহ চোখের সামনে কাজেই তিনি খুবই আবেগে ভারাক্রান্ত অবস্থায় ছিলেন হাঁটার মতো শক্তি তার ছিল না দুই দিকে দুই কাঁধে তাকে ভর করে রাখা হয়েছিল এই অবস্থায় তিনি হেঁটে আসলেন এবং ছেলের লাশ দেখার পরে আবেগের কারণে সেখান থেকে তাল হারিয়ে পড়ে যাওয়ার অবস্থা এরপর যখন তিনি অ্যাম্বুলেন্সে প্রবেশ করেন একেবারে ছেলের লাশের উপরে গিয়ে পড়লেন ছেলের মুখের উপরে গিয়ে পড়লেন আছড়ে পড়লেন এবং তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন এরপর তিনি শায়েখ আব্বাসকে বললেন শায়েখ আমাকে ছেলের মুখটা একটু কাপড় সরিয়ে বের করে দেখান শায়েখ বললেন এরপরে এমন এক দৃশ্য আমি দেখলাম আমার ভাইয়েরা যেটা আমি কখনোই ভুলতে পারি না শায়েখ আব্বাস রাহিমাউল্লাহ তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে মৃত ব্যক্তিদের গোসল দিয়েছেন বিভিন্ন অভিজ্ঞতা বহু অভিজ্ঞতা তার আছে তিনি বলছেন যে এইরকম একটি দৃশ্য আমি কখনোই ভুলতে পারি না এবং আমি যে দৃশ্য দেখেছি তার সাক্ষী আছে সেই মৃত ব্যক্তির ভাই এবং তার দুলাভাই তারা সেখানে ছিল শেখ আব্বাস বলেন আমি যখন সেই মৃত যুবকের মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরালাম এবং তার বাবা যখন ছেলের লাশটা দেখল যখন সে সেই লাশের উপরে একেবারে আছড়ে পড়ল জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল এবং ছেলেকে বিদায় দিল এমন সময় আমি দেখলাম সেই মৃত যুবকের চোখ থেকে ডান চোখ থেকে এক ফোঁটা অশ্রু এক ফোঁটা পানি বেরিয়ে গড়িয়ে পড়ল শেখ আব্বাস বলেন আপনারা কি কখনো আপনাদের জীবনে একজন মৃত ব্যক্তিকে অশ্রু বিসর্জন করতে দেখেছেন একজন মৃত ব্যক্তিকে কখনও কাঁদতে দেখেছেন প্রথমে আমি ভেবেছিলাম যে গরম আবহাওয়া কিংবা এই গরমে লাশ গাড়িতে করে নিয়ে আসা হয়েছে উষ্ণতার কারণে আর্দ্রতার কারণে এটা হতে পারে অথবা কাফনের কাপড়ের লাশটা ঢেকে রাখা হয়েছে এইসব কারণে হয়তোবা চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে আসতে পারে কাজেই আমি পরনে থাকা কাফুন দিয়েই তার ডান চোখটা সেই পানিটা মুছে দিলাম এরপর তাকে আবার আগের মতো করে ঢেকে রাখলাম এবং আমি যা দেখলাম আমি খেয়াল করলাম সে মৃত ব্যক্তির ভাই এবং তার দুলাভাই তারা পাশেই দাঁড়িয়েছিল তারাও সেই একই বিষয় খেয়াল করেছে এরপর যখন ছেলের কাছ থেকে পিতা শেষ বিদায় নিলেন এবং তারা ধরাধরি করে পিতাকে গাড়ি থেকে নামতে সাহায্য করছিল তখন সেই মৃত ব্যক্তির ভাই বলল আব্বা আপনি কি দেখেছেন আমাদের ভাই আপনার ছেলেকে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে আপনি কি তাকে কাঁদতে দেখেছেন আব্বা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সে কিভাবে কাঁদতে পারে মানে একজন মৃত মানুষ তার চোখ থেকে কিভাবে অশ্রু বের হতে পারে আমি তাকে আবার দেখব আবার দেখতে চাই শাহেখ বলেন আমি তার ভাইকে আগেই বলেছিলাম যে তোমাদের আব্বাকে এই ঘটনা বলো না কারণ তাহলে তিনি আবেগী হয়ে পড়বেন কিন্তু ভাই রাজি হচ্ছিল না সে বলল যে আব্বাকে এই কথা বলতেই হবে তো তাদের আব্বা যখন এই ঘটনা শুনলো তখন ভাইয়েরা আবার তাকে সেখানে ফিরিয়ে আনলো আব্বা আবার ছেলেকে আরেকবারের জন্য দেখতে এলেন এবং এসে বললেন শায়েক আমার ছেলের লাশটা আমি আরেকবার তার মুখটা দেখতে চাই শায়েক আব্বাস বললেন এর কোনো দরকার নেই আপনি বিদায় নিয়েছেন আপনার ছেলে মারা গেছে এভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু পিতা কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি বললেন আমি আবারও বলছি আমি আরেকবার আমার ছেলের মুখটা দেখতে চাই এরপর ছেলের সেই লাশের মুখ থেকে কাপড়টা সরানো হলো এবং আব্বা আবারও আবেগে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং এমন সময় আবারও সেই মৃত ব্যক্তির চোখ থেকে অশ্রু বের হয়ে গড়িয়ে পড়তে লাগল এই অবস্থায় শায়েখ নাবিল তিনি জিজ্ঞাসা করেন আপনি কি এটা নিজের চোখে দেখেছেন শায়েখ আব্বাস বাতাউই রহিমাউল্লাহ তিনি জবাব দিয়ে বলেন আমি নিজের চোখে দেখেছি এবং এই ঘটনার সাক্ষ্য আছে মৃত ব্যক্তির ভাই এবং তার বোনের জামাই বা দুলাভাই তারাও সেখানে আমার পাশেই দাঁড়ানো ছিল শায়েখ আব্বাস বলেন পিতা যখন দেখলেন যে ছেলের চোখ থেকে পানি বের হচ্ছে এই অন্তিম বিদায়ের মুহূর্তে তখন পিতা নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না তিনি হাঁটু গেড়ে একেবারে অ্যাম্বুলেন্সের অ্যালুমিনিয়ামের যে মেঝে সেখানে হঠাৎ করে পড়ে গেলেন এবং হাঁটুতে বেশ চোট পেলেন কিন্তু সেই সময় এমনই একটি আবেগময় মুহূর্ত তিনি যে হাঁটুতে চোট পেয়েছেন এটা খেয়াল করার মতো অবস্থা ছিল না পরের দিন তিনি সেটা খেয়াল করেন ভাইরা তাদের মাকেও সেখানে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু তাদের মা অসুস্থ যিনি হাঁটতে পারেন না কাজে আমি বললাম প্রয়োজন নেই যদি বাবারই এই অবস্থা হয় তাহলে মা কিভাবে আবেগ ধরে রাখতে পারবেন তার কি অবস্থা হবে কাজেই সেই অবস্থায় তাকে আবার কাফনের কাপনে আবৃত করে আমরা মসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা দিলাম সেই হজের মৌসুমে যখন আমরা অ্যাম্বুলেন্সে করে সেই মৃত ব্যক্তির লাশ মসজিদুল হারামে প্রবেশ করলাম তখন আশেপাশে অনেক লোকের ভিড় ছিল সেখানকার যারা সিকিউরিটি নিরাপত্তা কর্মী ছিল তারা আমাদের গাড়ি থামালো থামিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় যাচ্ছেন আমরা বললাম জানাজার উদ্দেশ্যে দাফনের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই তারা জবাব দিল আপনারা কি দেখতে পাচ্ছেন না সারা রাস্তা জুড়ে সমস্ত জায়গায় এত এত হাজি হজযাত্রী তারা পঙ্গপালের মতো সর্বত্র ছড়িয়ে আছে এই অবস্থায় কিভাবে দাফন করবেন আপনারা আপনাদের সাথে আনা মৃত ব্যক্তিকে ফেরত নিয়ে যান সিকিউরিটি যখনই এ কথা বলা শেষ করলো আমরা চলে যাচ্ছিলাম এমন সময় খেয়াল করলাম অলরেডি অ্যাম্বুলেন্সের দরজা খোলা হয়ে গেছে এবং হজ যাত্রীরা স্বেচ্ছায় তাদের মাথায় সেই মৃত যুবকের খাটিয়া তুলে নিয়েছে এবং তারা সেই মৃতদেহ বহন করে অলরেডি রওনা দিয়ে দিয়েছে এবং পেছনে হজযাত্রীরা তাকে অনুসরণ করে যাচ্ছে শাহেখ আব্বাস বলেন সেই মৃত ব্যক্তির ভাই সে আল্লাহর নামে কসম করে আমাকে বলেছে যে এত মানুষের কারণে সে নিজে দুইবারের বেশি কখনোই সেই খাটিয়া বহন করার সুযোগ পায়নি হজ যাত্রীরা স্বেচ্ছায় সেই খাটিয়া বহন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই অবস্থায় শায়েক আব্বাস গাড়ি ঘুরিয়ে দাফন করার জন্য অনুমতি আনতে গেলেন এবং গাড়ি নিয়ে কবরস্থানে চলে গেলেন সেদিন সেখানে গিয়ে তিনি দেখেন মক্কায় পবিত্র হারাম শরীফে সেই দিন আটজন মানুষের জানাজা ছিল ছয়জন পুরুষের এবং দুইজন মহিলার শায়েক আব্বাস সেই জানাজাগুলোতে অংশ নেন এই ঘটনার মূল লক্ষণীয় বিষয় হচ্ছে সেই ব্যক্তি কত সৌভাগ্যবান যিনি এমন একটি পরিস্থিতিতে তাকে দাফন করা হচ্ছে হজের মৌসুমে হাজিদের মাঝে এবং যেখানে দুই মিলিয়ন বা ২০ লক্ষ হাজি সারা দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে যারা হজের উদ্দেশ্যে সেখানে এসেছেন তারা সেই মৃত ব্যক্তিদের জানাজাতে অংশ নিয়েছিল পবিত্র মাসে পবিত্র মসজিদে হাজিরা সেই ব্যক্তিদের ক্ষমার জন্য মাগফিরাতের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করছিলেন দুই মিলিয়ন ২০ লক্ষ মানুষ তাদের জন্য দোয়া করছেন এদের মধ্যে মাত্র একজন ব্যক্তির দোয়াও যদি আল্লাহ তাল্লাহ কবুল করে নেন তাহলে সেটা তাদের ক্ষমার জন্য মাগফিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কতই না সৌভাগ্যবান ছিলেন সেই মানুষেরা শায়েখ আব্বাস বলেন কবরস্থানে গিয়ে আমি তার জানাজার জন্য অপেক্ষা করতে থাকি প্রথমে তিনটি লাশ নিয়ে আসা হয় এবং এরপর কবর খোঁড়ার যেই লোক সে সেখানে এসে বলল যে দাফন তো এখান থেকে বাম দিকে হবে আপনারা তাদেরকে বাম দিকে নিয়ে যান তখন সেই তিনটি লাশ বাম দিকে নিয়ে যাওয়া হলো এরপর চতুর্থ লাশটা আসলো শায়েখ আব্বাস বলেন যে আমি লাশের উপরের কাভারটা দেখে চিনে ফেললাম এমন সময় সুপারভাইজার সেখানে আসলো এবং এসে জিজ্ঞাসা করলো আজকে কি কারো জানাজা নেই আমি বললাম হ্যাঁ আছে এইমাত্র তিনটি লাশ বাম দিকে নিয়ে যাওয়া হয়েছে তখন সুপারভাইজার বললেন দাফনের কাজ তো ডান দিকে হবে সুতরাং এর কারণে সেই চতুর্থ ব্যক্তি অর্থাৎ সেই যুবকের লাশ তাকে সিরিয়ালে সবার আগে নেওয়া হলো এবং ডান দিকে নিয়ে সবার প্রথমে তার জানাজা এবং দাফনের কাজ সবার আগে হলো শাহ আব্বাস বললেন এই ঘটনা দেখে আমি খুবই বিস্মিত হলাম আমি বুঝতে পারছিলাম আল্লাহ তাল্লার পক্ষ থেকেই এই কাজগুলো তার জন্য সহজ করে দেওয়া হচ্ছে যেখানে প্রত্যেকটি কাজ কঠিন হওয়ার কথা সেখানে সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাল্লাহ সেই যুবকের জন্য তার শেষ মুহূর্তগুলো সহজ করে দিচ্ছিলেন এরপর তাকে দাফন দেওয়া হলো হাজিরা তার কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে সেই যুবকের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে লাগলো এরপর শায়েক আব্বাস বলেন যে আমি এর পরের দিন সেই মৃত ব্যক্তির বাড়িতে গেলাম তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জেদ্দায় ফেরত যাইনি মক্কায় তার বাড়ি সেখানে যাই এবং সেখানেই তাদের সাথে তাদেরকে সান্ত্বনা দিতে চাই সেখানে গিয়ে আমি আমার পাশে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে এই যুবকের কাহিনী কি সে কেমন ছিল জবাবে সে বলল আল্লাহ তালাই ভালো জানেন আমরা তার ব্যাপারে খুব বেশি কিছু জানি না কিন্তু আমরা তাকে নিয়মিত মসজিদে দেখতাম এর বেশি কিছু আমরা জানি না এরপরে আমি অন্যদেরকেও জিজ্ঞাসা করি কিন্তু তারাও খুব একটা কিছু বলতে পারে না এরপর আমি আমার বাড়ি ফিরে যাই এবং দ্বিতীয় দিন এরপরের দিন আবার সেই মৃত ব্যক্তির বাড়িতে যাই তার বিষয়ে তার গল্প তার জীবন এটা জানতে আমার মধ্যে খুব আগ্রহ কাজ করছিল শেষের দিকে একজন আমাকে বলল আপনি তার ভাইকে জিজ্ঞাসা করতে পারেন আমি সেই মৃত ব্যক্তির ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমার ভাইয়ের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল তার গল্পটা আমাকে বলো সে বাড়িতে থাকতে কি করত ঘরে থাকতে কি করত কি কাজ করত কোথায় চলা আদায় করতো কারা তার বন্ধু ছিল আল্লাহ তাল্লাহ তার জন্য এই যে সব কিছু সহজ করে দিলেন এর কারণ কি হতে পারে শাইখ আব্বাস বলেন যে আমি সেই মৃত ব্যক্তির ভাইয়ের সাথে কথা বলার পরে যতজনকে এই বিষয়ে প্রশ্ন করেছি তারা সবাই একই উত্তর দিয়েছে সবাই সাধারণভাবে বলেছে যে সে খুব ভিন্ন কিছু আলাদা কিছু করতো না সলাত আদায় করতো রোজা রাখত এবং বাকি যেসব কাজ সাধারণ মুসলিমরা করে সেই কাজগুলো সে স্বাভাবিকভাবেই করত কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল একটা বিশেষ বৈশিষ্ট্য ভাই বলল তার সেই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে আব্বা আম্মার খুবই বাধ্য ছেলে ছিল পিতামাতার খুবই অনুগত সন্তান ছিল পিতামাতার আনুগত্য এবং তাদের খেদমত করা তখন শাইক আব্বাসের চোখে সেই দৃশ্যটা ভেসে উঠল যখন ছেলের লাশের কাছে শেষবারের মতো পিতা ছেলের মুখটা দেখতে এসেছে এবং ছেলে পিতার লাশকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল সেই সময় ছেলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল মৃত ব্যক্তির ভাই শাইখ আব্বাসকে বলল আমাদের ভাই আব্বা আমার প্রতি এতই অনুগত ছিল তাদের এতই খেদমত করত যে আব্বা যখন ওয়াশরুমে যেত তখন আমাদের ভাই স্যান্ডেল হাতে নিয়ে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতো আব্বা ওয়াশরুম থেকে বের না হওয়া পর্যন্ত সে অপেক্ষায় থাকত আমাদের আম্মা যখন কোনো ব্যথায় কষ্ট পেতেন তাদের মা অসুস্থ ছিলেন হাঁটতে পারতেন না তো সেই সময় সেই ভাই তার মায়ের কাছে গিয়ে মায়ের যেসব জায়গায় ব্যথা হচ্ছে সেখানে তার চেহারা গাল স্পর্শ করাতো গাল রাখত অথবা হাত রাখত এভাবে আম্মাকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার চেষ্টা করত সে তার বাবাকে ওয়াশরুমে নিয়ে যেত তার গা ধুইয়ে দিত তাকে খাবার খাইয়ে দিত পানি এনে পান করাতো শাইখ আব্বাস বলেন এর আগ পর্যন্ত সেই যুবকের অবস্থা নিয়ে আমি খুবই অবাক হচ্ছিলাম আশ্চর্য হচ্ছিলাম যে কী তার বিশেষ ঘটনা সেটা জানার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম কিন্তু এই ঘটনা শোনার পর আমি আশ্বস্ত হলাম আমার বিস্ময় কেটে গেল কারণ পিতামাতাকে সন্তুষ্ট রাখা তাদের খেদমত করা আল্লাহ তাল্লার কাছে এতই উত্তম আমল এবং এর বিনিময় এমনই উত্তম হওয়া উচিত পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ তাল্লাহার অসন্তুষ্টি শাইখ আব্বাসের কাছ থেকে এই ঘটনা শোনার পর শাইখ নাবিল আওয়াদি হাফিজাউল্লাহ তিনি বলেন যারা চায় আল্লাহ তাল্লাহ তাদেরকে একটি বরকতময় মৃত্যু দান করুন যারা চায় তাদের জীবনের শেষটা সুন্দর হোক তাদের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া এবং সময় থাকতেই পিতামাতার খেদমত করা তাদের আনুগত্য করা তাদের সেবা যত্ন করা আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন হাল জাজা উল ইহসান ইল্লাল ইহসান ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে সদ আচরণের প্রতিদান সদ আচরণ ছাড়া উত্তম বদলা ছাড়া আর কি হতে পারে বাবা মার দোয়া আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শান্তি বয়ে আনবে এ কারণেই ছেলেকে অন্তিম বিদায় দেওয়ার মুহূর্তে সেই যুবকের বাবা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এরকম একজন ছেলে হারানো মানে নিজের জীবনকেই হারিয়ে ফেলা সেই ছেলের জন্য সেই মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাল্লাহ তার জীবনের শেষ অংশটা সব কিছু কত সহজ এবং সুন্দর করে দিয়েছিলেন হজের মৌসুমে মক্কাই মসজিদুল হারামে সেখানে তার দাফন হয়েছে জানাজা হয়েছে বিশ লক্ষ মুসলিম যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে এসেছিলেন তারা তার জন্য দোয়া করেছেন যেখানে একজন মানুষের দোয়া কবুল হয়ে গেলেই সেটা তার আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট সবশেষে আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ আমাদের এবং আপনাদের সকলকে একটি বরকতময় মৃত্যু দান করুন আমাদের জীবনের শেষ অংশ যেন হয় আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অংশ ওসল্লাহ তাল আলা সঈদিন মোহাম্মদ ও ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015